সুরা আল মুদাসির বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহিরবান আল্লাহর নামে يا أيها المدثر হে কম্বল জড়াইয়া শয়নকারী قم فأنذر উঠো এবং সাবধান করো وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر আর তোমার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা করো আর নিজের পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো আর মলিনতা ও অপবিত্রতা হইতে দূরে থাকো আর অনুগ্রহ করিও না অধিক পাওয়ার উদ্দেশ্যে আর নিজের রবের জন্য ধৈর্য ধারণ করো স্মরণ করো যখন সিংগায় ফু দেওয়া হইবে সেই দিনটি বড়ই কঠিন ও সাংঘাতিক হইবে على الكافرين غير يسير উহা কাফিরদের জন্য কিছুমাত্র সহজ হইবে না ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا আমাকে ছাড়িয়া দাও আর সেই ব্যক্তিকে যাহাকে আমি একেলা সৃষ্টি করিয়াছি ও বিপুল পরিমাণ ধনমান তাহাকে দিয়াছি তাহার সহিত সদা উপস্থিত থাকা বহু পুত্রও দিয়াছি ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا আর তাহার জন্য নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করিয়া দিয়াছি তাহা সত্ত্বেও সে লালসা পোষণ করে এই জন্য যে আমি যেন তাহাকে আরো অধিক দান করি কখনো নহে আমাদের আয়াতসমূহের প্রতি সে অত্যন্ত বিদ্বেষ মনোভাবাপন্ন আমি তো তাহাকে শীঘ্রই একটা কঠিন স্থানে চড়াইয়া দিব সে চিন্তা ভাবনা করিয়াছে এবং কিছু কৌশল উদ্ভাবনের চেষ্টা চালাইয়াছে আল্লাহর গজব তাহার উপর কিরকমের কৌশল উদ্ভাবনের জন্য চেষ্টা করিয়াছে হ্যাঁ আল্লাহর গজব তাহার উপর কিরকমের কৌশল উদ্ভাবনের চেষ্টা করিয়াছে অতপর সে লোকদের প্রতি তাকাইল তারপর কপাল সংকুচিত করিল এবং মুখমণ্ডল বাঁকা করিল অতপর পিছে ফিরিয়া তাকাইল ও অহংকারে পড়িয়া গেল শেষ পর্যন্ত বলিল ইহা কিছুই নহে শুধু জাদু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 ফেরেস্তাদিগকে বানাইয়াছি আর তাহাদের সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা মাধ্যম বানাইয়া দিয়াছি যেন আহলে কিতাবের লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করিতে পারে এবং ইমানদার লোকদের ইমান বৃদ্ধি লাভ করে আর আহলে কিতাব ও ইমানদার জনগণ কোনরূপ সন্দেহ সংশয়ের মধ্যে না থাকে আর দিলের রোগী ও কাফিরগণ বলিবে এই ধরনের আশ্চর্যজনক কথা বলিয়া আল্লাহ কি বুঝাইতে চাহেন এইভাবে আল্লাহ যাহাকে চাহেন গুমরা করিয়া দেন আর যাহাকে চাহেন হেদায়ত দান করেন আর তোমার রবের সৈন্যবাহিনীকে স্বয়ং তিনি ছাড়া আর কেহই জানে না আর এই দোজখের উল্লেখ কেবলমাত্র এই উদ্দেশ্যে করা হইয়াছে যে লোকদের পক্ষে ইহা হইতে যেন নসিহত লাভ সম্ভব হয় كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر কখনো নহে চন্দ্রের শপথ শপথ রাত্রের যখন উহা প্রত্যাবর্তন করে আর প্রভাতকালের যখন উহা উজ্জ্বল হইয়া ওঠে এই দোজখ বড় বড় জিনিসগুলির মধ্যকার একটি মানুষের জন্য ভীতি প্রদানকারী لمن شاء منكم أن يتقدم أو يتأخر তোমাদের মধ্যকার এমন প্রতিটি ব্যক্তির জন্য ভীতিপ্রদ যে সম্মুখে অগ্রসর হইতে চাহে কিংবা পিছনে পড়িয়া থাকিতে ইচ্ছুক كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين প্রতিটি ব্যক্তি স্বীয় উপার্জনের বিনিময়ে রেহেন বন্দী ডানবাহুওয়ালা লোকেরা ব্যতীত في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ইহারা জান্নাত সমূহে থাকিবে তথায় ইহারা অপরাধী লোকদের নিকট জিজ্ঞাসা করিবে কোন জিনিসটি তোমাদিগকে জাহান নামে লইয়া গিয়াছে তাহারা বলিবে আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে সামিল ছিলাম না মিসকিন দিগকে খাবার খাওয়াইতাম না আর সত্যের বিরুদ্ধে কথা রটনাকারীদের সহিত মিলিত হইয়া আমরাও অনুরূপ কথাবার্তা রটনার কাজে মশগুল ছিলাম সেই সঙ্গে প্রতিফল দিবসকে আমরা অসত্য মনে করিতাম শেষ পর্যন্ত আমরা সেই দৃঢ় প্রত্যয়মূলক জিনিসটির সম্মুখীন হইলাম এই সময় সুপারিশকারীদের কোন সুপারিশ তাহাদের কাজে আসিবে না فما لهم عن التذكرة معرضين বলতো এই লোকদের কি হইয়াছে যে ইহারা এই নসিহত বাণী হইতে মুখ ফিরাইয়া লইয়াছে كأنهم حمر مستنفرة فرت من قسورة যেন ইহারা ব্যাঘ্রের ভয়ে পালাইয়া যাইতে ব্যতিব্যস্ত বন্য গাধা بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة বরঞ্চ ইহাদের প্রতিটি ব্যক্তি চাহে যে তাহাদের নামে খোলা চিঠি প্রেরিত হোক কখনোই নহে আসল কথা হইল এই লোকেরা পরকালকে মাত্রই ভয় করে না কখনোই নহে ইহা একটি উপদেশ মাত্র এক্ষণে যাহার ইচ্ছা ইহা হইতে শিক্ষা গ্রহণ করুক وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة অবশ্য আল্লাহ যদি চাহেন তবে ইহারা কোনো শিক্ষায় গ্রহণ করিবে না তিনি ইহার উপযুক্ত যে তাহার প্রতি তাকুয়া পোষণ করা হইবে আর তিনি ইহার যোগ্য যে তিনি ক্ষমা করিয়া দিবেন